বাল বরং তুকাজদিবুন তোমরা অবিশ্বাস করো বিদ্দিন প্রতিফলকে ওয়া ইন্না আর নিশ্চয় আলাইকুম তোমাদের উপর রয়েছে লাহাফিজুইন সংরক্ষক সংরক্ষক ফেরেস্তাগণ কিরমান সম্মানিত কাতিবিন লেখকগণ ইয়া আলামুনা তারা অবগত আছে বা জানে মা আলুন তোমাদের কৃতকর্ম কার্যকলাপ সম্পর্কে তোমরা যা করো সে সম্পর্কে ইন্নাল আবরর নিশ্চয় নেককার লোকগণ লাফি নাঈম সুখে থাকবে ওয়া ইন্নাল ফুজ্জার আর নিশ্চয় বদকার লোকগণ লাফি জাহিম দোজকে থাকবে তারা তাতে প্রবেশ করবে দিন প্রতিফল দিবসে ওয়া এবং তারা হবে না আনহা তা হতে ইবিন বহির্গত বা অনুপস্থিত ওয়ামা আর আপনার কি জানা আছে আপনি কি জানেন ইয়ামুদ্দিন মা ইয়ামুদ্দিন সেই প্রতিফল দিবস কিরূপ সুম্মা অতঃপর মা আদরাকা আর আপনার কি জানা আছে আপনি কি জানেন মা ইয়ামুদ্দিন সেই প্রতিফল দিবস কিরূপ ইয়াওমা এমন একদিন লা তামলিকু নাফসুন কোন ব্যক্তি মালিক হবে না লিনাফসিন অন্য কোনো অন্য কোনো ব্যক্তির জন্য শাইআন কোনো কিছুর ওয়াল আমরু আর সমস্ত নির্দেশ ইয়াওমা ইদিন সেদিন লিল্লাহি একমাত্র আল্লাহর জন্যই হবে